পথে জীবনযাপন করেছে আজও আমরা দেখি এই কোরআনের পথের প্রতীকের সংখ্যা দুনিয়ায় খুবই কম অথচ এই কোরআন মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের জন্যেই এসেছে আল্লাহর পক্ষ থেকে আজকে আমি সুরায় তবার তিয়াত্তর নাম্বার আয়াত তেরাওয়াত করেছি এখানে পূর্বের আলোচনার সাথে আবার যুক্ত হচ্ছে এই বিষয়গুলো এর আগে মুনাফিকদের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছিল মাঝখানে দুইটি আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য এবং তাদের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে কি সেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে কোরআন মজিদের এই বৈশিষ্ট্য এখানেই আল্লাহ সুবাহ বাতিল পন্থীদের তাদের অপকৌশল তাদের পাপাচার তাদের অবাধ্যতা নাফরমানির বর্ণনাগুলো দেন এবং তাদের শাস্তির কথা শুনান সাথে সাথে মুমিনদের বৈশিষ্ট্য এবং তাদের পুরস্কারের কথাগুলো শুনিয়ে মুমিনদেরকে আশ্বস্ত করেন এরপর আজকের এই আয়াতে আল্লাহ সুবাহান ঘোষণা করছেন হে নবী তুমি কাফের এবং মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও তাদের ঠিকানা হল জাহান্নাম আর একটা নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে এখানে নির্দেশ প্রদান করছেন যে কাফের এবং মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও এর আগে মুনাফেকদের বিরুদ্ধে সরাসরি জিহাদ করার নির্দেশ প্রদান করা হয়নি এই জন্য রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদের প্রতি ছিলেন খুবই সহানুভূতিশীল মদিনায় হিজরত করে আসার পরই মুনাফেকদের তাদের তৎপরতা শুরু হয় এর আগে কোনো নেপাক ছিল না মক্কায় যেটা ছিল ইমান এবং কুপুর আর মদিনায় এই নেফাকিটার কারণটা ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার সময়ে মদিনাবাসীর সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুদ মদিনার সকল গুত্র মিলিয়ে তারা ঐক্যবদ্ধভাবে তাকে এলাকার বাদশা বানানোর জন্য তারা ঠিক করেছিল রাজমুকুরটা শুধু তার মাথায় পরিধান করানোর বাকি ছিল এমনই সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় এসে গেলেন এতে করে সে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আর রাজমুকুট পরা হল না এজন্য সে প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়েছিল কিন্তু অধিকাংশ তারই দলের তারই গুত্রের এবং মিত্রদের মধ্য থেকে মুসলমান হয়ে যাওয়ার কারণে সে ততক্ষণাৎ সে একটা কৌশল পরিবর্তন করে সে বাহ্যিকভাবে মুসলিম হয়ে যায় অর্থাৎ তার যে সমর্থন যারা করছিল এরা যেহেতু অধিকাংশ মুসলিম হয়ে গেছে তাহলে বাহ্যত তাদের সাথেই সে সম্পর্কটা রেখে তার নিজের প্রতি সেই সমর্থনটা ধরে রাখার জন্য এই কৌশলটা নিয়েছিল কিন্তু অন্তরের দিক থেকে সে কিন্তু জলে পুড়ে মরছিল যেটা তার কর্মকাণ্ড থেকেই প্রকাশিত প্রমাণিত এবং তার প্রতি ব্যক্তিগত ভাবে অন্ধ ভক্ত কিছু লোক ছিল ব্যক্তিগত ভাবে কিছু অন্ধ লোক ছিল তারই মতো তারাও ইমান আনল কিন্তু অন্তর থেকে আনল না সেই অন্তর থেকে তারা সেই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলকেই তারা প্রাধান্য দিত মানত এমন লোকজন এখানে ছিল রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম তাদের অবস্থা দেখে উপলব্ধি করতে পারতেন কিন্তু পরিস্থিতিটা এত সঙ্গীন ছিল মদিনার একটা ক্ষুদ্র এলাকা এখন মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছে তার আশেপাশে রয়েছে পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির মানুষ সেগুলো হলো ইহুদি ইহুদিরা হলো দুনিয়া যত মানুষ আছে যত ধর্ম বর্ণের লোক আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির এরা অতীতে আল্লাহর নবীদের সাথে যে আচরণগুলো করেছে পৃথিবীর কোন জাতি কখনো নবীদের সাথে এমন আচরণ করেনি এরা হলো সবচেয়ে ধুরন্ধ এরা মৃত্যু ভান্দাবাদ এবং এরা সবসময় বর্ণচূড়া এবং কপট প্রকৃতির এই ইহুদিরা যেহেতু মদিনার আশপাশে আছে এটা ছিল আরো বড় বিপজ্জনক আর মুসলমানদের তো এই সময়ে সবচেয়ে বড় প্রকাশ্য সামনাসামনি শত্রু মক্কার কুরাইশটা ছিলই সেই মুশ্রিকরা ছিলই তাদের অত্যাচারী রাসুল্লাহ সাল্লাম মদিনা এসেছিলেন এই জন্য স্বীকৃত শত্রুতা ছিল তখন মক্কার কুরাইশদের সাথে মুশ্রিকিনদের সাথে যদি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম একদিকে প্রকাশ্য শত্রুতা আছে মুশ্রিকদের সাথে আর আশপাশে ইহুদিরা হল এরা ধুরন্দর প্রকৃতির সুযোগ পেলেই মদিনার এই ছোট্ট ইসলামী রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে এই কারণে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম মদিনার ভিতরে বসবাসকারী এই মুনাফিকদেরকে তিনি ছাড় দিচ্ছিলেন তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের সাথে তিনি উত্তম আচরণ করতেন ব্যবহার করতেন যাতে করে এরা প্রকাশ্য যেহেতু মুসলমান হয়েছে রাসুলের ব্যবহারে তারা যেন সন্তুষ্ট হয়ে ইসলামের বিরোধিতা থেকে তারা বিরত থাকে এবং প্রকাশ্য বিরোধিতায় যেন তারা এখানে আসতে না পারে এটা একটা কৌশল ছিল প্রকাশ্য বিরোধিতায় আসতে না পারার কারণে তাদের বিরোধিতার ক্ষেত্রটা তখন সীমিত হয়ে যাবে বিরোধিতা করলে করবে গোপনে প্রকাশ্য তর করতে পারবে না এই জন্য তাদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন এই জন্য দেখা যায় যে যুদ্ধলব্ধ গণিমতের মাল থেকে তাদেরকে তিনি দান করতেন তাদেরকে দিতেন এর কারণটাই ছিল তারা যাতে খুশি থাকে ইসলামের প্রকাশ্য বিরোধিতায় যাতে না আসে আর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে প্রকৃতপক্ষ যেন তারা মুসলমান হয়ে যায় রাসুল্লাহ সাল্লাম মদিনার মুনাফেকদের সাথে এমন সহজ নরম আচরণই করে যাচ্ছিলেন যদিও তারা বিভিন্ন সময় এর বিপরীত আচরণ করে চলছিল প্রকাশ হয়ে গিয়েছিল তবুও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদের নেতা সহকারে কুফরি সহকারে ময়দানে প্রকাশ্যভাবে আসার সুযোগ তিনি দেন নাই এটা ছিল রাসুলের একটা দূরদর্শিতামূলক একটা বড় ধরনের যোগ্যতার পরিচায়ক যে এই শত্রুকে তিনি শত্রু হিসাবে সেই জন্য প্রকাশ করতে না পারে যদি শত্রু হিসাবে প্রকাশ্য হয়ে যায় তাহলে সকল শক্তি সে শত্রুতার ক্ষেত্রে ব্যবহার করবে আর এখন যেহেতু সে প্রকাশ্য ময়দানে শত্রু না মিত্র এই জন্য তার সমগ্র শক্তি প্রকাশ্য ব্যবহার করতে পারবে না যা করবে শুধু গোপনেই থাকবে এবং সেটা সীমিত থাকবে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের প্রতি মোনাফেকটা খুব সন্তুষ্ট ছিল না মনে প্রাণে পছন্দ করত না যদিও রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বাহ্যিকভাবে তাদেরকে অনেক উপকার করেছেন এবং মনে প্রাণে চাইতেন তারা যেন প্রকৃত মুসলিম হয়ে যায় প্রকৃত ইমানদার হয়ে যায় তারা যেন নেফাত ছেড়ে দেয় এই জন্য তাদের প্রতি তিনি অত্যধিক উদার ছিলেন এই অবস্থাটাই চলছিল কিন্তু মোনাফিকরা যে আসলে কুফারদেরই অন্তর্গত কারণ তারা অন্তর থেকে ইমান আনে নাই আর অন্তরে যদি ইমান না থাকে বাহ্যিক ইমানের এই অভিনয় এটা যে ইমান নয় বরং এটাই যে কুফরি এটা স্পষ্ট করা দরকার আল্লাহ সুবাহ এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রেসালতি জিন্দগির শেষ পর্যায়ে এসে কোরআন মজিদের প্রায় সর্বশেষ সুরা এই সুরাতুল প্রবার মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এখন আর তাদের প্রতি এই ধরনের উদার আচরণ করা যাবে না নরম ব্যবহার করা যাবে না সহানুভূতিশীল আর হওয়া যাবে না বরং কাফেরদের বিরুদ্ধে যেইভাবে মুসলমানরা যুদ্ধ করছে মুনাফেকদের বিরুদ্ধে যেন সেইভাবেই জিহাদ করে এই জন্য আল্লাহ তার নবীকে সরাসরি লক্ষ্য করে বলছেন ইয়াহান নবী হে নবী জাহিদিল কুফার আওয়াল তুমি কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও এখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ পূর্ব থেকেই তো চলছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনায় আসার পরই যখন জিহাদকে ফরস করে দেওয়া হলো কিতালকে ফরস করে দেওয়া হলো এরপর থেকে কিছুই কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ চলছে এখানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাটা যে একটা সশস্ত্র যুদ্ধ এ ব্যাপারে মতভেদ কারণেই কিন্তু মুনাফেকদের বিরুদ্ধে কোন ধরনের জিহাদ করা হবে এই ব্যাপারে একাধিক মত পাওয়া যায় যেমন হজরত আলী রাজি আল্লাহু তাহাল আনহু বলছেন যে কাফেরদের বিরুদ্ধে যেইভাবে সশস্ত্র যুদ্ধ করা আল্লাহ খরচ করেছেন এই আয়াতের মাধ্যমে মোনাফেকদের বিরুদ্ধে ও সশস্ত্র যুদ্ধ করাকে আল্লাহ ফরজ করেছেন আর হজরত আলী রাজি আল্লাহ তালানহুর এই মতটাকেই সমর্থন করেছেন ইবনে জারির অপরদিকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু এই ব্যাপারে উনার মত বর্ণনা করছেন যে মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল হল প্রথম তাদেরকে অর্থনৈতিক ভাবে অবরোধ করতে হবে সামাজিক বয়কট করতে হবে আর তাদেরকে সবসময় ধমক দিতে হবে আর তাদের মুনাফিকির চেহারাটা উন্মুক্ত করে দিতে হবে এতে করে তারা সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যাবে পর্যুদস্ত হয়ে যাবে এতদিন মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের কাছে যে সম্মান ইজ্জত লাভ করেছিল সবগুলো তাদের দলির সাথ হয়ে যাবে কোন মুসলমান আর তাদের সাথে সম্পর্ক রাখবে না এক তাদের সাথে অর্থনৈতিক কোনো লেনদেন করবে না কেউ দ্বিতীয়ত সামাজিকভাবে বয়কট করা হবে তাদের সাথে সামাজিক সম্পর্ক কেউ রক্ষা করবে না তাদের দেখা হলেই তাদেরকে ধমক দিবে কঠোর ব্যবহার করবে তাদের সাথে কখনো কেউ নরম আচরণ করবে না ব্যবহার করবে না আর তাদের মুনাফিকির চেহারাটা উন্মুক্ত করে দেবে এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু এই অভিমত পেশ করেছেন এইভাবে যে যতগুলো মত কাটাবে থেকে এসেছে মুজাহিদ থেকে এসেছে ইমাম সুরি থেকে এসেছে সকল মতগুলোর সার সংকেত যতটুকু তা হল মুনাফেকরা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হবে মুসলিম সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হবে মুসলমানদের অন্তর্ভুক্ত আর থাকবে না তাদেরকে মুসলমানদের থেকে বাহির করে দিতে হবে মুসলমানদের দলভুক্ত আর তারা থাকবে না আর পরিস্থিতি অনুযায়ী যে যুগে যেই ভূমিকাটা তাদের প্রতি নেওয়া প্রয়োজন সেটাই কার্যকরী করতে হবে যদি এমন পর্যায়ে এসে যায় যে তারা কুকফারদের পক্ষ অবলম্বন করেছে তখন তাদেরকে হত্যা করতে হবে তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে হবে যদি দেখা যায় যে কুফরদের সাথে তারা কোন সম্পর্ক রাখছে না যারা মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরে তারা বিচ্ছিন্ন অবস্থায় আছে প্রকাশ্যভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ তারা করছে না সেই ক্ষেত্রে তাদের জন্য সেই অর্থনৈতিক অবরোধ সামাজিক বৈকট ধমক দিয়ে কথা বলা এবং মুনাফিকির সেই মুকুশটা তাদের উন্মোচন করে রাখা সবসময়ের জন্য এটা অপরিহার্য এখন অবস্থার প্রেক্ষিতে কখন কি আচরণ করা হবে সেই অবস্থাটা সবসময়ের জন্য উন্মুক্ত যদি আবদুল্লাহ ইবনে আব্বাস তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের পরিবর্তে এই অবরোধমূলক কর্মকাণ্ডের কথাই বলেছেন আমরা দেখি যে কিছু কিছু ব্যক্তি এই মুনাফেকদের প্রতি এত বেশি দুর্বল যে আবদুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে নমনীয় সশস্ত্র যুদ্ধ তাদের সাথে করার পক্ষে তিনি নন বরং তিনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু সহজ না আবদুল্লাহ ইবনে আব্বাস যেই কথাগুলো বলেছেন সেটাও কিন্তু সহজ না এটাও মুনাফিকদের জন্য অত্যধিক কঠোরতা কিন্তু অনেকেই আছে যে মুনাফিকদের বিরুদ্ধে যেহেতু সশস্ত্র যুদ্ধ করা যাবে না অনেকেই বলে যে তাদের সাথে মুখে জিহাদ করতে হবে সেই মুখে জিহাদটাকে এত নরম সরে বলে যে শেষ পর্যন্ত যেন তাদেরকে একবারে বন্ধুই বানিয়ে ফেলে কিন্তু এটা কোরআনের আয়াতের সবচেয়ে বড় মিথ্যাচার এবং কোরআন সম্পর্কে সবচেয়ে ভুল ধারণা এবং অপব্যাখ্যা মাত্র অতীতে কোনো সাহাবা কোনো তাবিন তবে তাবিন কেউ কখনো আয়াতের ব্যাখ্যা এইভাবে করেননি এখানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ যেই কঠোরতার কথা বলেছেন এই কারণে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন বিষয়টা আমরা যদি খেয়াল করি যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মদিনায় যে পরিস্থিতির মধ্যে ছিলেন সেই সময় তিনি অত্যধিক রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে মুনাফিকদেরকে শত্রুদের তালিকায় ফেলে দেন নাই যদি ফেলে দিতেন শত্রুর সংখ্যা বেড়ে যেত আর মদিনার ভিতরটা তখন হয়ে যেত মুসলমানদের জন্য অনিরাপদ সংকটপূর্ণ এই জন্য তিনি অত্যধিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন আর যেহেতু তিনি তাদের প্রতি একটা সহানুভূতিশীল ছিলেন আর তিনি এই আশায় ছিলেন যারা প্রকৃতপক্ষে এরা মুসলিম হয়ে যাবে আসলে অন্তরে তাদের ইমান প্রবেশ করবে তারা মুসলমানদের মতোই হয়ে যাবে নেফাকটা ছেড়ে দেবে এটা ওনার মধ্যে আগ্রহ ছিল আশা ছিল এই জন্য তাদের সাথে তিনি উত্তম ব্যবহার করে চলছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ সুবাহ এই আয়াতের মাধ্যমে উনার ওই নীতি পরিবর্তনের এখানে নির্দেশ প্রদান করছেন এখন আর তাদের প্রতি আপনি আশাবাদী হবেন না সহানুভূতিশীল হবেন না আর নরম ব্যবহার করবেন না এখন থেকে তার প্রতি মুনাফেকদের প্রতি কঠোর হন তাদের প্রতি কঠোর আচরণ করুন কাফের সাথে যেমন আচরণ করবেন মুনাফেকদের সাথে তাই করবেন আলাই হিম হিমের মাদ্রা কিন্তু কুফার এবং মুনাফেক উভয় কাফের এবং মুনাফেকদের সাথে আপনার ভূমিকা একই রকম হবে আর বেশ কম হবে না কাফেরদের সাথে এতদিন যেই ভূমিকা ছিল মুনাফেকদের সাথে এখন থেকে সেই ভূমিকা রাখবেন কাফেরদের থেকে মুনাফিকদেরকে এখন আর আলাদা করবেন না কারণ আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে এই নির্দেশ প্রদান করেছেন তাহলে বিষয়টা দাঁড়ালো এমন যদি মুনাফিকগণ মুসলমানদের বিপক্ষে কুফফারদের সহযোগিতায় অবতীর্ণ হয় সেই অবস্থায় এই মুনাফেকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধই করতে হবে যার নির্দেশ দিয়েছেন হজরত আলী রাবি আল্লাহ আর সাধারণ অবস্থায় এই মুনাফেকদের সাথে কোন প্রকারের লেনদেন করা যাবে না অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে সামাজিক বয়কট করতে হবে তাদের সাথে কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যাবে না সামাজিক কোন সম্পর্ক রাখা যাবে না তাদের সাথে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক কেউ রাখতে পারবে না তাদেরকে দেখা পেলেই ধমক দিতে হবে রুরু আচরণ করতে হবে কঠিন ভাষায় কথা বলতে হবে তাদেরকে কথার মাধ্যমে তাদেরকে অপমানিত করতে হবে লাঞ্ছিত করতে হবে ইজ্জত সম্মান দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না আর এরা যে মুনাফিক এটা প্রকাশ্যভাবে সকলকে জানাতে হবে বুঝিয়ে দিতে হবে যে এরা মুনাফিক এই জন্য তাদের সাথে আচরণ করা হচ্ছে এটা হলো সাধারণ অবস্থায় এই ব্যাখ্যাটা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস কাজী আল্লাহানহু করেছেন এই জন্য এই কুফার এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহর এই যে নির্দেশ এই নির্দেশটি চূড়ান্ত পর্যায়ে এসেছে আর চূড়ান্ত পর্যায়ে এই নির্দেশটি আসার পর আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পূর্বে মুনাফিকদের সাথে যে নরম ব্যবহার করেছিলেন ওইটাকে আর দলিল হিসাবে কেউ দিতে পারবে না কেউ যদি ওই দলিল দেয় যে মুনাফিকদের সাথে রাসুল এইভাবে নরম আচরণ করেছেন সহানুভূতি ছিলেন এত উত্তম ব্যবহার করেছেন ওইটা এখন আর দলিল দেওয়া যাবে না এই আয়াত নাজিল হওয়ার পর পূর্বে ইনি করেছিলেন সেটা প্রয়োজন ছিল যে সময় তিনি করেছিলেন সেই সময়ের প্রেক্ষাপটে এটা প্রয়োজন ছিল করেছিলেন এটা সঠিক ছিল কিন্তু আল্লাহ যখন এই আয়াত নাজিল করে আর ওই আচরণ করার সুযোগ দিলেন না নিষেধ করে দিলেন আদেশ করে দিলেন ওয়াহুজ আলাইহিম তুমি তাদের প্রতি কঠোর হও এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদের প্রতি আর কখনো নরম ব্যবহার করেননি এমনকি বারো জন মুনাফিকের কথা তিনি বলেছেন যে এরা তাই ভাবে জাহান নামে এরা কখনো জাহান নাম থেকে বের হবে না মোনাফেকদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহাম এই আয়াত নাজেল হওয়ার পর আর সহানুভূতি প্রদর্শন করেননি এমন কিছু ঘটনাগুলো সামনে আসবে আলোচনায় তখন আমরা এটা বুঝতে পারব জাহান নাম এই কাফের এবং মুনাফিকদের ঠিকানা হল জাহান নাম মাসুইর এবং সেটা অত্যধিক খারাপ ফিরে যাওয়ার জায়গা তাদের এই ঠিকানাটা অত্যধিক খারাপ ঠিকানা আল্লাহ সুবাহ এই কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করা এবং তাদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এখানে নির্দেশ দুইটা একটা তাদের বিরুদ্ধে জিহাদ করা দ্বিতীয়টি হল তাদের প্রতি কঠোর হওয়া মুসলমানগণ দুনিয়ায় যখনই যেখানে অবস্থান করবেন সব সময় তাদের উপর এটা অপরিহার্য সরল যে কাফের এবং মুনাফেক দুনিয়ায় থাকা পর্যন্ত তারা তাদের বিরুদ্ধে জিহাদ থেকে বিরত হবেন না এই জিহাদ তারা অব্যাহত রাখবেন যেখানে যে অবস্থায় থাকেন না কেন কাফের এবং মুনাফেকদের সাথে তাদের সম্পর্কটা হবে জিহাদের সম্পর্ক তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক নয় তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আর জিহাদ কোরআন মজিদের যত জায়গায় কাফের মুনাফেকদের বিরুদ্ধে জিহাদের কথা বলা হয়েছে জিহাদ ফি সাবিল্লার কথা বলা হয়েছে সর্বক্ষেত্রেই এর দ্বারা বোঝানো হয়েছে সশস্ত্র জিহাদ যদিও আমাদের দেশে আজকাল ইহুদি খ্রিস্টানদের কাছে পরাজিত হয়ে তাদের চিন্তা শক্তির কাছে তাদের লেখনী শক্তির কাছে তারা অত্যধিক পরাজিত কোরআন সুন্নার জ্ঞান না থাকার কারণে কুফারদের জবাব দেওয়ার মতো কোন ধরনের যোগ্যতা না থাকার কারণে কিছু সংখ্যক সেই পরাজিত মানসিকতার অধিকারী লোক তারা এখন এই জিহাদটাকে কেউ বলছেন মুখের জিহাদ কেউ বলছেন কলমের জিহাদ কেউ বলে ভুটের জিহাদ মানে এই কথাগুলো মূলত ওই ইহুদি খ্রিস্টানদের বানানো কথা এই কথাগুলো যারা বলে তারা ওই ইহুদি খ্রিস্টানদের অনুসারী তাদেরই পাছাটা কুকুর এরা এরা ইসলামের দুশ্মন মুসলমানদেরকে কাফের মুর্শিদদের মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য কনভার্ট করার জন্য তারা কলমের জিহাদ আর মুখের জিহাদ আর বুটের জিহাদ এই কথাগুলো তারা বলে বেড়াচ্ছে এই সকল ইহুদি খ্রিস্টানদের অনুসারীদেরকে আমাদেরকে চিনতে হবে বুঝতে হবে যে এরা ইহুদি খ্রিস্টানেরই অনুসারী কারণ ইহুদি খ্রিস্টানের বানানো কথাগুলোই তাদের মুখ দিয়ে আওড়াচ্ছে কত সুন্দর ভাবে তারা লিখুনি কলমের জিহাদ কথা বলছে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের কোন একটা হাদিস কি কেউ দেখাতে পারবে যেই হাদিসে বলা হয়েছে কলমের জিহাদ মুখের জিহাদের কথা বলা হয়েছে তারা যেই কথাগুলো বলছে যে সশস্ত্র যুদ্ধ বাদ দিয়ে হ্যাঁ তারা হাদিসকে বিকৃত করে এই কথাটা বলে মুসলিম শরীফ একটি হাদিস রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মানরা আমিনকুম মন কারান ফাল ইউগাইরহু বিয়াদিহি فإن لم يستطيع فبلسانه فإن, فإن لم يستطيع فبقلبه وذلك أضعف الإيمان তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো মুনকার দেখতে পায় সে যেন অবশ্য অবশ্যই এটাকে তার হাতের দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করে দেয় যদি তার সেই শক্তি না থাকে তাহলে সে যেন অবশ্যই অবশ্যই এটাকে মুখের দ্বারা পরিবর্তন করে দেয় যদি এই শক্তিও তার না থাকে তাহলে সে যেন অবশ্যই অবশ্যই এটাকে অন্তরের দ্বারা পরিবর্তন করে দেয় আর এটা হলো ইমানের দুর্বলতম পর্যায় হাদিসে যেই জিনিসটি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে কেউ যখনই কোন মনকার দেখতে পাবে আল্লাহ সুবাহান মানব জাতির জন্য নিষিদ্ধ করেছেন এমন কর্ম যদি কেউ করে আর দেখতে পাই তার প্রথম কাজটা কি সাথে সাথে শক্তি প্রয়োগ করে এই মুনকারটাকে সেখান থেকে মিটিয়ে দেবে আর মা আরুফটাকে এখানে প্রতিষ্ঠিত করবে তাহাইয়ুর বলা হয়েছে বদলিয়ে দেবে পরিবর্তন করে দেবে মনকারটা চালু হয়েছে মনকারটাকে এখান থেকে সে সরাইয়া দিবে আর মারুফটাকে এখানে প্রতিষ্ঠিত করবে তাহাইউরূপ তো কি পরিবর্তন বদলানো বদলালে কি শুধু মনকারটা কি সরানো এটার কাজ মনকারটা সরিয়ে দিলে কি বদলানো হলো বদলানো হলো না এটা হলো অপসারণ হলো আর আদিতে অপসারণ বলা হয়নি বলা হয়েছে তাগাই ইউথ পরিবর্তন করে দেয় অর্থাৎ মন মনকারটাকে এখান থেকে সরিয়ে দেবে আর মা রূপটাকে প্রতিষ্ঠিত করবে এটা হলো তাহাইয়ুর পরিবর্তন করে দেওয়া আমরা জায়গা পরিবর্তন করি মনে করলাম জায়গা পরিবর্তন এখানে একজন বসা আছে তাকে এখানে সরিয়ে এখানে আনলাম ওকে সরিয়ে ওখানে নিলাম এটা হলো কি পরিবর্তন শুধু তাকে এখানে সরিয়ে দিলাম এটা পরিবর্তন হলো না জায়গাটা খালি করা হলো পরিবর্তন তখন হবে যখন তাকে একে সরানোর পর ওকে ওখানে বসাবো তখন যখন মনকারটা চালু হয়েছে সেই মনকারটাকে এখান থেকে অপসারণ করা আর মারুফটাকে প্রতিষ্ঠিত করা সেটা করবে কিভাবে একটা হলো তাগাইউর পরিবর্তন করা হাদিসে তিনটি অবস্থা বলা হয়েছে কিন্তু কাজ একটা একটা কাজ সেটা হলো তাগাইউর করতে হবে পরিবর্তন করে দিতে হবে মনকারটাকে অপসারণ করে মারুফটাকে প্রতিষ্ঠিত করতে হবে যদি শক্তি থাকে সাথে সাথে যেই অবস্থায় মুনকারটা চালু হয়েছে সেই অবস্থায় এটাকে নির্মূল করে দিয়ে সেখানে মারুফকে প্রতিষ্ঠিত করতে হবে একটি শক্তি প্রয়োগের মাধ্যমে বিয়া দিঘি হাত শক্তির প্রতীক হাতের মাধ্যমে শক্তি প্রয়োগ করে এটাকে সে করবে টাকা ইউর করবে যদি তার শক্তি না থাকে তাহলে কিভাবে করবে ফালিয়োগা ইরহুবিলিসানিহি হাদিসের ভাষাটা ভালো করে উপলব্ধি করেন সে কি করবে সে যেন অবশ্যই অবশ্যই এটাকে পরিবর্তন করে দেয় তার মুখের দ্বারা মুখের দ্বারা কিভাবে করবে আমার শক্তি নাই পরিবর্তন করতে শক্তির প্রয়োজন আমার ফাইন হাদিসে বলা হয়েছে যদি শক্তি না থাকে তাহলে এখন আমার শক্তির প্রয়োজন আমি অপসারণ এটাকে তারাইয়ুর করার জন্য আমার শক্তির প্রয়োজন ছিল এখন আমি কিভাবে শক্তিটা সঞ্চয় করব আবিলি আবিলিসানিহি মুখের দ্বারা শক্তি সঞ্চয় করবে মুখের দ্বারা শক্তি সঞ্চয় করে তারাইয়ুরটা করবে মুখের দ্বারা আমি শক্তি সঞ্চয় কিভাবে করব এইখানে যে একটা মুনকার চালু হয়েছে সেই মুনকারের ব্যাপারে আমি আরো যত ইমানদার আছে সেই মুমিনদের কাছে প্রকাশ্যভাবে আমি জানাবো অবহিত করব তাদেরকে দাওয়াত দিব ঐক্যবদ্ধ হও এখানে মুনকার চালু হয়েছে মুনকারটাকে এখান থেকে নির্মূল করে মারুফকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে এটা রাসুলের নির্দেশ আমি প্রকাশ্য দাওয়াত দিয়ে লোকদেরকে আমি সংগৃহীত করলাম সংঘবদ্ধ করলাম শক্তি অর্জন করলাম এখানে প্রয়োজনে জনগণকে যা যারা সংগঠিত হলো তাদেরকে প্রশিক্ষণ দেব অস্ত্র ষষ্ঠ জোগাড় করব যে শক্তির এটাকে নির্মূল করে মারুফটাকে প্রতিষ্ঠিত করার জন্য যেই শক্তির দরকার সেই শক্তিটা আমি অর্জন করব কিভাবে বিলিতানিহি মুখের মাধ্যমে প্রকাশ্য দাওয়াতের মাধ্যমে আমি শক্তি অর্জন করব এরপর রাসুল্লাহ সাল্লাম বলছেন ফাইল্লাম ইয়াসাফির যদি মুখের দ্বারা শক্তি অর্জন করার সেই শক্তিও না থাকে সুযোগ না থাকে তাহলে কি করবে যেমন আমরা আজকে বুঝি এই কুফফারের দেশে মুসলিম নামদারি কাফেরদের দেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য কথা বলে তাদের মঞ্চ স্থাপনের সুযোগ করে দিয়েছে এদেশের নমরুদ ফেরাউনের প্রেপাত্তা এই নাস্তিক কাফের সরকার আর এদের বিরুদ্ধে কথা বলার সুযোগ দিচ্ছে না মুসলমানদেরকে গতকালও একটা আইন করেছে যে এই নাস্তিকরা তাদের নাস্তিক্য কথাবার্তা কুফরি কথাবার্তা শয়তানি কথাবার্তা যাই তারা ফেসবুকে তারা লিখুক প্রকাশ করুক এটা কোনো মিডিয়ায় প্রকাশ করা যাবে না প্রচার করা যাবে না ও তাদের বিপক্ষে কথা বলা যাবে না তারা মুখের কথার উপর সেন্সর আরোপ করেছে এই কাফের সরকার মুখের কথার উপর সেন্সরশিপ আরোপ করেছে এর বিপক্ষে কথা বলা যাবে না তারা কুফরি করবে শয়তানি করবে কিন্তু এর বিরুদ্ধে কথা বলা যাবে না এই হাদিসে এই কথাটাই বলা হয়েছে যদি আমি প্রকাশ্যভাবে এই মন কারের মন কারের তার মুনকারি কর্মটাকে অসৎ কর্মটাকে আমি উন্মোচন করে দিয়ে আমি শক্তি সঞ্চয় প্রকাশ্যভাবে যদি করতে না পারি এই সুযোগ না থাকে পাবি কালবিহি আয় ফল ইউগাইয়ুর হুবি কালবিহি সেজন্য অবশ্য অবশ্যই অন্তরের দ্বারা এটাকে পরিবর্তন করে দেয় সে অন্তরের দ্বারা কি কাজ করবে অন্তর শক্তি সঞ্চয় করবে অন্তরের দ্বারা সে শক্তি সঞ্চয় করবে কারণ এই তাগায়ুর করার জন্য শক্তির প্রয়োজন হাদিসে প্রথমেই বলা হয়েছে তাগায়ুর জন্য প্রয়োজন আমার শক্তি সেই শক্তি যদি আমার রেডি ফোর্স থাকে সাথে সাথে করব যদি না থাকে আমি প্রকাশ্য মুখের ভাষা ব্যবহার করে লোকদেরকে প্রকাশ্যভাবে দাওয়াত দিয়ে সংগঠিত করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র শস্ত্র জোগাড় করে হাতে তুলে দিয়ে তাদেরকে নিয়ে আমি ওই টাকায় উত্তা করব। যদি প্রকাশ্যভাবে কাজটা করার সুযোগ আমার না থাকে তাহলে কি করব তাদের কালবিহীন অন্তরের দ্বারা এটা করব। অন্তরের দ্বারা কিভাবে অন্তরটা লুকানো জিনিস কল্প এটা লুকানো জিনিস মানুষ কেউ দেখতে পারে না কারো কল্প কেউ দেখে না এটা গোপন জিনিস আমি গোপনে গোপনে এই শক্তি সঞ্চয় করব। শক্তি সঞ্চয়তা করব গোপনে গোপনে মুমিনের কলবের সাথে কলবের সূত্র স্থাপন করব একজন মুমিন আরেকজন মুমিনের সাথে গোপনে গোপনে সাক্ষাৎ করবে তার সেই আকিদা একে অন্যের সাথে বিনিময় করবে গোপনে গোপনে মুমিনদেরকে অবহিত করবে এই যে মুনকার চালু হয়েছে এটা মুনকার এটাকে নির্মূল করতে হবে মায়ারূপ তাকে প্রতিষ্ঠিত করতে হবে সেই গোপনে গোপনে লোকদেরকে সংগঠিত করতে হবে প্রশিক্ষণ দিতে হবে গোপনে গোপনে শক্তি সঞ্চয় করতে হবে আর গোপনে গোপনে শক্তি সঞ্চয় করে ওই তারাইটা করতে হবে হাদিসে স্পষ্ট করে রাসুল্লাহ সাল্লাম এই কথাটি বলেছেন হাদিসের ভাষা যে এত স্পষ্ট এরপর আমাদের দেশে এই হাদিসটাকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আর এই হাদিসটা যে এত বড় ধরনের মুসলমানদের মধ্যে বিজয়ের বাণী নিয়ে এসেছে জিহাদি প্রেরণা নিয়ে এসেছে কুফফারদের সাথে কোনো ধরনের সম্প্রীতির সুযোগ দেয়নি আর এই জমিনে কোন প্রকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অস্তিত্ব রাখার সুযোগ দেয়নি এমন একটা হাদিসকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে আর শয়তান তাদের বিকৃত কথাটা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে সকল মানুষ জানে কোন অন্যায় কাজ দেখলে মুখের দ্বারা বাধা দাও হাতের দ্বারা বাধা দাও না পারলে মুখের দ্বারা বাধা দাও আজ না পারলে অন্তরের দ্বারা ঘৃণা করো এই কথাটা সব মানুষ জানে অথচ এটা হাদিসের ভাষায়ও নাই ভাবেও নাই কোথাও নাই এটা শয়তানের বানানো বিক্ষিত একটা বানুয়াদ কথা এটা ইহুদি খ্রিস্টানদের অনুসারী কিছু সংখ্যক পাপিষ্ট দুরাচার মুসলমানদেরকে তাদের এই জেহাদি ময়দান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এই হাদিসটাকে তারা বিকৃত করে প্রকাশ করতে প্রচার করতে অনেক বই পুস্তকের মধ্যেও এই ধরনের বিকৃত অনুবাদ দেখা যায় এরপর সেই জিহাদ কিভাবে করতে হবে সমার্থক আরেকটা হাদিস দেখেন রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন ফায়াকুন বাহাদু উমার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমার পরে এমন শাসকরাও চিরি হবে যারা জনগণের সামনে এমন সব কথা বলবে যা নিজেরা করবে না আর এমন আমল করবে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে যেইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ তাদেরকে নির্দেশ প্রদান করেননি ওই শাসকদের বিরুদ্ধে যারা হাতের দ্বারা জিহাদ করবে তারা মুমিন যারা মুখের দ্বারা জিহাদ করবে তারা মুমিন যারা কলবের দ্বারা জিহাদ করবে তারাও মুমিন এরপরে আর তার মধ্যে সরিষা পরিমাণ ইমানের জায়গাও অবশিষ্ট নাই এখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন জিহাদ বিল ইয়াদ জিহাদ বিল লিসান জিহাদ বিল কল কাজটা কি জিহাদ কিভাবে করতে হবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই শাসকদের কথা বলেছিলেন এই শাসকরা কি এখন আসেনি এরা মানুষের কাছে খুব সুন্দর সুন্দর কথা বলে হাসিনা মাঝে মধ্যে কোরআন মজিদের আয়াতের কিছু অংশ মাঝে মধ্যে কোথা থেকে জানি শিখে এসে ভুল করে উচ্চারণ করে বলে তাও বলতেও পারে না বিকৃত উচ্চারণের মাধ্যমে আয়াতের কিছু অংশ কখনো বলে মাঝে মধ্যে লোকদের মধ্যে ওয়ার নথিহত করে আর এই দেশের একদল এহবা রুহবান আছে পাগড়ি জুব্বা পরে হাসিনা ডাক দিলেই তাকে গিয়ে তারা চেষ্টা করে বিভিন্ন অনুষ্ঠান দেখছেন ইমান ইমান সম্মেলন করে সেই ইমাম সম্মেলনের লম্বা পাগড়ি সুন্দর করে বড় মাথার মধ্যে মনে হয় চল্লিশ হাতের লম্বা পাগড়ি পড়েছে হাসিনা যখন তাকে সার্টিফিকেটটা দেয় তাকে চেষ্টা করে সামনে মাথা ঢুকিয়ে টেলিভিশনের পর্দায় আমি সচক্ষে দেখেছি হাসিনার প্রতি তার ভক্তি শ্রদ্ধা প্রকাশের জন্য মাথা ঝুঁকাইয়া সামনে বিনয়ের সাথে সার্টিফিকেটটা নিজ হাতে গ্রহণ করে হাসিনার হাত থেকে এই ধরনের আহবার রুহ বান্দাও এদের এই সকল কথাবার্তায় অত্যধিক প্রভাবিত হয়ে পড়ে এরা মুখে এমন সব ভালো ভালো কথা বলে মানুষ মনে করে এর উত্তম মানুষ আর কেউ নাই নেতারা বড় উত্তম চরিত্রের অধিকারী অথচ এদের একটাও মানুষ হিসাবে গণ্য করার মতো নয় এদেরকে যদি শুয়ারের সাথে কুকুরের সাথে তুলনা করি কুকুর শুয়ারের অপমান হবে শুয়ারের সাথে তুলনা করলে শুয়ারের অপমান হবে তার একটা মর্যাদা আছে কারণ সে আল্লাহর নাফর মানি করে না সেই কুকুরটা শুয়ারটা সে আল্লাহর নাফর মানি করে না এই কুকুর শুয়ারের চেয়ে আরো নিকৃষ্ট চরিত্রের দিক থেকে এরা অত্যধিক নিকৃষ্ট চরিত্রের এরা লম্পট আর মিথ্যা কথা ছাড়া জীবনে তাদের মুখ থেকে সত্য কখনো উচ্চারিত হয় না জীবন যাত্রাটা হল সব নেশা এবং মদের উপর তাদের পরিচালিত আর তাদের অর্থনৈতিক জীবন চুর চুরি বাটপারি ডাকাতি ছাড়া আর কিছুই নয় এই সকল অসৎ নাফরমান পাপিষ্ট দুরাচার নেতৃত্ব এখন পরিচালিত এদের কোথায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ও অচিরেই আমার পরে এমন শাসকরা হবে যারা মুখে এমন কথা বলবে যা নিজেরা করবে না আর এমন ভাবে তারা কাজ করবে আমল করবে রাষ্ট্র চালাবে যেইভাবে রাষ্ট্র পরিচালনার এবং তাদের জীবন পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়নি মা আলা ইউক মারুন এমন আদেশ তাদেরকে দেওয়া হয়নি ওই শাসকদের বিরুদ্ধে যারা জিহাদ করবে হাতের দ্বারা অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে সে মুমিন তাদের বিরুদ্ধে যে জিহাদ করবে মুখের দ্বারা সে মুমিন মুখের দ্বারা জিহাদটা কিভাবে করবে আমি আগের হাদিসে এটা স্পষ্ট করেছি জিহাদ করতে হলে অস্ত্রের প্রয়োজন জিহাদের জন্য প্রয়োজন হল অস্ত্রের আমরা জিহাদ শব্দের মধ্যেই এর সব কিছু পাই জুহুদুন অর্থাৎ দক্ষ অর্জনে চূড়ান্ত শক্তি প্রয়োগ করে প্রচেষ্টা চালানো এই জিহাদটা হল চূড়ান্ত লক্ষ্য পৌঁছার জন্য যে শক্তির প্রয়োজন সে শক্তি ব্যবহার করে চূড়ান্ত প্রচেষ্টা চালানো যখন এই ধরনের শাসকটা হবে তখন লক্ষ্যটা কি হবে এই শাসকদেরকে এখান থেকে উৎখাত করা আর সেখানে মুমিন মুত্তাকি শাসককে প্রতিষ্ঠিত করা এটা কি তাগাইউর না এটাই তো পরিবর্তন এই পাপিষ্ট দুরাচার শাসকদেরকে কান থেকে উৎখাত করতে হবে আর ইমানদার পরে হেসগার লোকদেরকে এই রাষ্ট্র পরিচালনার এই ক্ষমতায় সমাসীন করতে হবে তাদেরকে বসাতে হবে উদ্দেশ্য হল এটা এই জন্য করতে হবে জিহাদ সেই জিহাদ কিভাবে করব অস্ত্রের দ্বারা জিহাদের জন্য আমার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য দরকার আমার সম চূড়ান্ত শক্তি অর্জন করার তা করতে হবে কত কখন সাধ্য অনুযায়ী যখন যেই পরিমাণের প্রয়োজন হয় এদের উৎখাত করার জন্য যেই ধরনের শক্তির প্রয়োজন সেই শক্তি অর্জনের জন্য সাধ্যা অনুযায়ী চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যতটুকু অর্জন করা সম্ভব হয় এটাই মুমিনের জন্য এটাই যথেষ্ট এটার উপরই আত্মা এবং এটাই যথেষ্ট মনে করে আল্লাহর উপর ভরসা করে এটাকে নিয়ে যুদ্ধ করতে হবে এই জিহাদ শক্তি প্রয়োগের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে হাতে দ্বারা কি অস্ত্রের মাধ্যমে শক্তি প্রয়োগের মাধ্যমে ওই শাসকদেরকে উৎকাত করার জন্য এবং এখানে ইমানদার মুক্তাকি শাসক বসানোর জন্য জিহাদ করতে হবে যদি সেই শক্তি না থাকে আগের মতোই কোথায় যদি আমার এই শক্তি না থাকে করবোটা কি ফাবিলিসানহি মান জাহাদাহুম বিলিসানহি ফাহুয়া মুকমিনুন যে কিভাবে আমি মুখের দ্বারা করব মুখের দ্বারা আমি দাওয়াত দিয়ে লোকদেরকে সংগঠিত করব তাদেরকে প্রশিক্ষণ দেব অস্ত্র শস্ত্র তৈরি করব অথবা লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খরিদ করে তাদের হাতে দেব দিয়া শক্তি সঞ্চয় করে এদের উৎখাত করার জন্য যেই ধরনের বাহিনী প্রয়োজন সামর্থ্য অনুযায়ী এমন বাহিনী তৈরি করব আর সেই কাজটা করব কি মুখের দ্বারা মুখের দ্বারা প্রকাশ্য দাওয়াত দিয়ে লোকদেরকে সংগঠিত করব করে এই শাসকদেরকে উৎখাত করব ইমানদার মুস্তাকি লোকদেরকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করব যদি আমি প্রকাশ্যভাবে লোকদেরকে জিহাদের পথে ডাকতে না পারি তাহলে এরপর কোনটা কোনটা থাকে আগের মতোই সাবি কালবিহী ওয়ামাং জাহাদাহুম বেকলবিহি ফাহুয়া মুকমিনুন সে কলবের দ্বারা জিহাদ করা অর্থাৎ গোপনে গোপনে জিহাদ পরিচালনা করা আজকের দুনিয়ায় এটা বড় এক্সাম্পল আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট সারা দুনিয়ায় আজকে যেখানে মুজাহিদিনগণ প্রকাশ্যভাবে জিহাদ করতে পারছেন না তারা জিহাদ বিল কলব করে চলছেন এই আন্ডারগ্রাউন্ড মুভমেন্টটা হলো আজকের দুনিয়ায় ওই হাদিস আর এবং আগের হাদিসের দুইটি কথারই একেবারে মূল কথা রাসুল এই নির্দেশটাই দিয়েছেন যখন তোমাদের শক্তি থাকবে না তখন প্রকাশ্যভাবে লোকদেরকে দাওয়াত দিয়ে সে শক্তি অর্জন করবে যদি প্রকাশ্যভাবে দাওয়াত দিয়ে সেই শক্তি অর্জন করতে না পারো তাহলে সে আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট গোপনে গোপনে দাওয়াত দিয়ে শক্তি সঞ্চয় করো লোক সংগ্রহ করো সংগঠিত করো প্রশিক্ষণ দাও অস্ত্র শস্ত্র জোগাড় করো তৈরি করো আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে উৎসাহ করে ইমানদার মুক্তাকি লোকদেরকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করো এখানে কলমের জেহাদ বলা হয়নি এখানে মুখের জেহাদ বলতে ওয়াজ মুসিহতার কথা বলা হয়নি শুধুমাত্র ওয়াজ করবেন যা আওয়াজ তার কিছুই নয় মানুষের এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয় এই ধরনের আওয়াজে কোনো লাভ নেই আওয়াজ যদি করতে হয় সেই আওয়াজটা হবে গুলির আওয়াজ বুমার আওয়াজ ওই আওয়াজে কাফেরদের অন্তরে কম্পন ধরে ওই মাইকে ওয়াজ নসিহত করলে ওই আওয়াজ কাফেররা কোনদিন দিত নয় ওই আওয়াজের দ্বারা আরো বেশি তারা উৎফুল্ল হয় মনে করে আমরা পার্সি হুজুরদেরকে একটা ঢুকায় ফেলে রেখে দিতে এরা কোনদিন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না হুজুরা ওয়াজ করে আর কুফার শক্তি তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মুরগির রান খাওয়ায় আর পকেটে কিছু দক্ষিণা ধরিয়ে দেয় আর এতে করে তারা খুব খুশি হয়ে যায় বাস্তবে দেখবেন এখন যে একটা আন্দোলন চলছে বুজুর্গদের জুস ইমান খুব দেখতে পাচ্ছেন হাসিনা যদি এখন তাদেরকে একটা বাবার দেয় গণভবনে নিয়ে আসে আর ভালো করে তাদেরকে একটা খাবার দেয় আর প্রত্যেকের হাতে একটা খাম ধরিয়ে দেয় তাহলে দেখবেন হুজুরা খুশিতে আটকানো হয়ে বাড়িতে ফিরে যাবে আর তাদের মধ্যে সেই জুস সব বেহুসে পরিণত হয়ে যাবে আর কোন আন্দোলন ফান্দোলনে হুদুদেরকে আর দেখা যাবে না তাদের লং মার্চ সমাবেশে হরতাল অবরোধে কোথাও আর খুঁজে পাওয়া যাবে না কারণ এই তাগুত কুফাররা তারা জানে এদের চরিত্র এরা কোন প্রকৃতির এরা জানে এদেরকে এইভাবে বুদ্ধি দিতে পারবে কিন্তু যে এখন এই কুফারদের সবচেয়ে বড় ভয় যে জায়গাতে যে জায়গাটাতে আল্লাহর পথের সৈনিকরা যদি সংখ্যায় কম হয় আর তারা যদি শক্তির সাথে প্রতিষ্ঠিত হয় খুব কুফারা ভয়ে কাঁপতে থাকে ইমানদারদের সেই মুজাহিদিনদের হাতে যদি একটা অস্ত্র থাকে কাফের বাহিনী ভয়ে কাঁপতে থাকে তাদের হাতে যদি একটা গুলি বোমা থাকে তাহলে তারা ভয়ে কাঁপতে থাকে এটাকে সবচেয়ে বেশি ভয় করে আর শক্তিটা হলো এটাই নিক্ষেপণ নিক্ষেপণযোগ্য অস্ত্র এছাড়া আর কিছু নয় এই দুইটি হাদিসে যেই বিষয়টি বলা হয়েছে এটা কলমের জিহাদ আর মুখের জিহাদের অর্থ আজকে যারা বুঝেছে এটা সম্পূর্ণভাবে বিকৃতভাবে তারা বুঝেছে এবং উপস্থাপন করছে এখানে হলো শক্তি অর্জনের কথা বলা হয়েছে প্রথম হাদিসে বলা হয়েছে তাগাইয়ুর করতে হবে দ্বিতীয় হাদিসে যেই বিষয়টি বলা হয়েছে জিহাদ করতে হবে উদ্দেশ্যটা কি ওই শাসকদেরকে উৎখাত করে ইমানদার মুস্তাকি শাসকদেরকে ক্ষমতায় সমাসীন করতে হবে এই জন্য প্রয়োজন শক্তি আর শক্তি ছাড়া জিহাদ করা যায় না এই জন্য জিহাদের মূল গান্ধী হল শক্তি অর্জন করে জিহাদ করা সেই জিহাদের জন্য প্রয়োজন অস্ত্রের এই কথাটাই আল্লাহ সুবাহ বলেছেন যে তোমরা জিহাদ করো কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে আর এই জিহাদ করেছিলেন রাসুল্লাহ সাল্লু নিজে লৌহ সুরক্ষার মাথায় পরিধান করে তিনি ওই বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে নিজের হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন সেনাপতির দায়িত্ব পালন করে দেখিয়েছেন জিহাদ কিভাবে করতে হয় জিহাদ কলম হাতে নিয়ে নয় জিহাদ করতে হবে অস্ত্র হাতে নিয়ে কেলিস নিতে হবে মেশিন গান নিতে হবে হাতে সেটাই হব মুমিনের জিহাদ করার মাধ্যম যারা আজকে অস্ত্র ছাড়া জিহাদ করতে চায় তারা কুফ্ফারদের সহায়ক শক্তি তারা কুফ্ফারদেরকে এই ময়দানে তার কুফির রাজত্বটাকে নিরাপদ করার জন্য এরা সহায়তা করে চলছে আল্লাহ সুবাহ এই আয়াতে কেয়ামত পর্যন্ত সকল যুগে কাফের এবং মোনাফেকদের বিরুদ্ধে কি ধরনের যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে সেই সার্বজনীন জিহাদের নির্দেশ প্রদান করেছেন এবং এদের প্রতি কখনো কোন ধরনের সহানুভূতি প্রকাশ করা যাবে না কখনো তাদের প্রতি কোনো সহজ নরম আচরণ করা যাবে না তাদের প্রতি কঠোর হতে হবে তারা যেন সবসময় ভীত থাকে সন্ত্রস্ত থাকে সবসময় তাদেরকে ধমকিয়ে রাখতে হবে নিচু করে রাখতে হবে প্রধানত করে রাখতে হবে আর সেটা পারবে একমাত্র ইমানদারগণ পারবে একমাত্র মুজাহিদিনগণ যারা দুর্বল চিত্তের অধিকারী কুফারদের কাছ থেকে কিছু পেতে চায় তাদের কাছে রাজত্বের কিছু অংশ পেতে চায় কিছু দুনিয়ার কিছু ভাগ এ সকল লোকেরা কোনোদিনই কুফারদের দিকে তারা তাদের সেই ইমানি চেতনা নিয়ে তাকাতেও পারবে না তারা তাদের কাছে নত থাকবে হীনবল হয়ে থাকবে লাঞ্ছিত অপমানিত হয়ে থাকবে তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী আজকের দুনিয়ায় যত কাফের মুনাফিকরা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক জিহাদ পরিচালনা করতে পারি এই জমিন থেকে কুফারদের মসনদকে চুরমার করে দিয়ে এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك